হে মুমিনগণ তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও অথচ তারা যে সত্য তোমাদের কাছে আগমন করেছে তা অস্বীকার করছে তারা রসুলকে ও তোমাদেরকে বহিষ্কৃত করে এই অপরাধে যে তোমরা তোমাদের পালন কর্তার প্রতি বিশ্বাস রাখো যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য এবং আমার পথে জিহাদ করার জন্য বের হয়ে থাকো তবে কেন তাদের প্রতি গোপনে বন্ধুত্বের পয়গাম প্রেরণ করছ তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি খুব জানি তোমাদের মধ্যে যে এটা করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায় তোমাদেরকে করতলগত করতে পারলে তারা তোমাদের শত্রু হয়ে যাবে এবং মন্দ উদ্দেশ্যে তোমাদের প্রতি বাহু ও রসনা প্রসারিত করবে এবং চাইবে যে কোনরূপে তোমরাও কাফির হয়ে যাও তোমাদের স্বজন পরিজন ও সন্তান সন্ততি কেয়ামতের দিন কোনো উপকারে আসবে না তিনি তোমাদের মধ্যে ফয়সালা করবেন তোমরা যা করো আল্লাহ তা দেখেন তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীগণের মধ্যে চমৎকার আদর্শ রয়েছে তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তোমাদেরকে মানি না তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করলে তোমাদের মধ্যে ও আমাদের মধ্যে চিরশত্রুতা থাকবে কিন্তু ইব্রাহিমের উক্তি তার পিতার উদ্দেশ্যে এই আদর্শের ব্যতিক্রম তিনি বলেছিলেন আমি অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব তোমার উপকারের জন্য আল্লাহর কাছে আমার আর কিছু করার নেই হে আমাদের পালন কর্তা আমরা তোমারই উপর ভরসা করেছি তোমার দিকে মুখ করেছি এবং তোমার নিকট আমাদের প্রত্যাবর্তন হে আমাদের পালন কর্তা তুমি আমাদেরকে কাফিরদের জন্য পরীক্ষার পাত্র করো না হে আমাদের পালন কর্তা আমাদেরকে ক্ষমা করো নিশ্চয় তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময় তোমরা যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করো তোমাদের জন্য তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে আর যে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত যে আল্লাহ বেপরোয়া প্রশংসার মালিক যারা তোমাদের শত্রু আল্লাহ তাদের মধ্যে ও তোমাদের মধ্যে সম্ভবত বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন আল্লাহ সবই করতে পারেন এবং আল্লাহ ক্ষমাশীল করুণাময় ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করেনি তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তোমাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করেছে এবং বহিষ্কার কার্যে সহায়তা করেছে যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই জালিম হে মুমিনগণ যখন তোমাদের কাছে ইমানদার নারীরা হিজরত করে আগমন করে তখন তাদেরকে পরীক্ষা করুক আল্লাহ তাদের ইমান সম্পর্কে সম্মুখ অবগত আছেন যদি তোমরা জানো যে তারা ইমানদার তবে আর তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠিও না এরা কাফিরদের জন্য হালাল নয় এবং কাফিররা এদের জন্য হালাল নয় কাফিররা যা ব্যয় করেছে তা তাদেরকে দিয়ে দাও তোমরা এই নারীদেরকে প্রাপ্য মোহরানা দিয়ে বিবাহ করলে তোমাদের কোনো অপরাধ হবে না তোমরা কাফির নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না তোমরা যা ব্যয় করেছ তা চেয়ে নাও এবং তারাও চেয়ে নিবে যা তারা ব্যয় করেছে এটা আল্লাহর বিধান তিনি তোমাদের মধ্যে ফয়সলা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ হাতছাড়া হয়ে কাফিরদের কাছে থেকে যায় অতপর তোমরা সুযোগ পাও তখন যাদের স্ত্রী হাতছাড়া হয়ে গেছে তাদেরকে তাদের ব্যয়কৃত অর্থের সমপরিমাণ অর্থ প্রদান করো এবং আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা বিশ্বাস রাখো হে নবী ইমানদার নারীরা যখন আপনার কাছে এসে আনুগত্যের শপথ করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না চুরি করবে না ব্যভিচার করবে না তাদের সন্তানদেরকে হত্যা করবে না যারোর সন্তানকে স্বামীর ঔরস থেকে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না এবং ভালো কাজে আপনার অবাধ্যতা করবে না তখন তাদের আনুগত্য গ্রহণ করুন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অত্যন্ত দয়ালু হে মুমিনগণ আল্লাহ যে জাতির প্রতি রুষ্ট তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না তারা পরকাল সম্পর্কে নিরাশ হয়ে গেছে যেমন কবরস্থ কাফিররা নিরাশ হয়ে গেছে